আজ বিপন্ন মানুষের কাছে আজ বিপন্ন মানুষের কাছে সব ভেদাভেদ ভুলে দাঁড়িয়েছি আমরা সব ভেদাভেদ ভুলে দাঁড়িয়েছি আমরা সাথে নিয়ে যার যার সম্বল যা কিছু আছে আজ বিপন্ন মানুষের কাছে আজ এই বিপন্ন মানুষের কাছে সব ভেদাভেদ ভুলে দাঁড়িয়েছি আমরা সব ভেদাভেদ ভুলে দাঁড়িয়েছি আমরা সাথে নিয়ে যার যার সম্বল যা কিছু আছে আজ এই বিপন্ন মানুষের কাছে আজ এই বিপন্ন মানুষের কাছে খোদার পরীক্ষা বারবার এসেছে আসবে তারি পথে থেকে ইমানের শক্তিতে দুঃখ ব্যথা সব নাসবে দুঃখে হাসবে খোদার পরীক্ষা বারবার এসেছে আসবে তারি পথে থেকে ইমানের শক্তিতে দুঃখ ব্যথা সব নাশবে দুঃখে হাসবে নিত্যই দুর্যোগে অনাহার দুর্ভোগে নিত্যই দুর্যোগে অনাহার দুর্ভোগে যাচাইটা হয়ে যাবে সত্যের সাথে আজ এই বিপন্ন মানুষের কাছে আজ এই বিপন্ন মানুষের কাছে সব ভেদাভেদ ভুলে দাঁড়িয়েছি আমরা সব ভেদাভেদ ভুলে দাঁড়িয়েছি আমরা সাথে নিয়ে যার যার সম্বল যা কিছু আছে আজ এই বিপন্ন মানুষের কাছে আজ এই বিপন্ন মানুষের কাছে মন ভাঙা হয় না ধৈর্যের হাল ধরো আজকে উঠে যাও গা ঝেড়ে না হয় পড়েছি ফের হেলা করো না কোনো কাজকে এ সমাজকে মন ভাঙা হয় না ধৈর্যের হাল ধরো আজকে উঠে যাও গা ঝেড়ে না হয় পড়েছি ফের হেলা করো না কোনো কাজকে এ সমাজকে দেখবে কেটেছে নিশা পেছ পথের দিশা দেখবে কেটেছে নিশা পেছ পথের দিশা লেগে যাও মন দিয়ে যার যার কাজে আজ এই বিপন্ন মানুষের কাছে আজ এই বিপন্ন মানুষের কাছে সব ভেদাভেদ ভুলে দাঁড়িয়েছি আমরা সব ভেদাভেদ ভুলে দাঁড়িয়েছি আমরা সাথে নিয়ে যার যার সম্বল যা কিছু আছে আজ বিপন্ন মানুষের কাছে আজি বিপন্ন মানুষের কাছে আজি বিপন্ন মানুষের কাছে